بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই